السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن ومن سيئات أهده الله فلا فلا مدل له أدلل هادي له وأشهد أن لا إله إلا الله أحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بصرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فرقان الحميد أعوذ بالله خطوات الشيطان كل مولود يولد على الفطرة فأبواه يحبدانه وينصرانه أو كما قال عليه الصلاة والسلام আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তবলিগি এজতেমার দ্বিতীয় দিনের শেষাংশে আপনাদের সামনে দণ্ডায়মান হতে পেরে সেই মহান রব্বুল আলমিনের বার গাহে লাখ কোটি সজুদ শকর জ্ঞাপন করছি জিয়াল্লাপাকের ওই কান্তিক মেহরবানিতে আবহাওয়ার সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সব ধরনের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেয়ে একটি অনুকূল সুষ্ঠু সুন্দর ও সাবলীল পরিবেশে আমরা এই দুই দিন ব্যাপী তাবলিগি এজতেমার কাজ সম্পন্ন করতে পারলাম ফালিল্লাহ সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ অতঃপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কেমত দিবস পর্যন্ত যার মতো কোনো মানব অদ্যাবধি এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করেন নাই এবং যার মতো কোনো মানব কেয়ামত উষার উদয়কাল পর্যন্ত এ বিশ্ব চরাচরে আগমন করবেন না সেই মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উপর শান্তি অবতীর্ণ হোক কামত দিবস পর্যন্ত সকলেই বলি আমিন সম্মানিত সুদী মন্ডলী আপনাদের সামনে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য একজন মানুষের ভিতরে থাকলেই তাকে পূর্ণাঙ্গ মানব বলা যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সৌন্দর্য আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়ার মাঝখানে পাঠিয়েছেন এ মানুষ হিসেবে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুরা জারিয়াতের মধ্যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদাত করার জন্য তো আল্লাহ সুবাহ তার ইবাদাত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর আমি অনুবাদ করতে চাই আপনাদের সামনে সুরাতুল বাকারার পঠিত সেই আয়াতটি যার নম্বর দুশত আট সেখানে আল্লাহ রবীন্দিন বলছেন ইয়া আমানুদ হুলু ফিস কাফা হে ইমানদার মন্ডলী তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও অনুপ্রবেশ করো শৈতন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু একথা কে বলেছেন আল্লাহ যেরকম কে বলেছেন আল্লাহ বলেছেন সুতরাং শয়তানের পদঙ্ক অনুসরণ করা চলবে না বরং আল্লাহ রাবুল আলমিন প্রদত্ত ইলাহি বিধান ইসলামের কাছেই আমাদের পূর্ণাঙ্গ আত্মনিবেদন করতে হবে তবেই আমরা মোমেন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারব এই আয়াত নাজিল হয়েছিল মদিনায় একজন বিশিষ্ট পণ্ডিত মানুষ ছিলেন ইহুদিদের বড় আলেম ছিলেন তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন সালাম তিনি ইসলাম কবুল করলেন ইসলাম কবুলের পরে তিনি একটা সমন্বয় সাধনের চিন্তা করলেন হাদরতে মুসা আলাই সালামের সময় এই শনিবারের দিনটা অত্যন্ত পবিত্র দিন হিসাবে নির্ধারিত ছিল ইহুদিরা শনিবারের দিনকে তখনও পর্যন্ত পবিত্র দিন হিসাবে গণনা করত সেভাবেই ওই দিনের মর্যাদা রক্ষা করে চলত কিন্তু ইসলাম আসার পরে ইসলাম জুমার দিনকেই গুরুত্ব দিল তো শনিবারের দিন সঙ্গত কারণেই মুসলিম উম্মার কাছে খুব পবিত্র বিশেষ করে জুমার দিনের মতো দিন আর রইল না তো ইহুদিরা এটা একটা রাগের কারণ মনে করত যে আমাদের পুত পবিত্র দিনটাকে মোহাম্মদ সাল্লাহ আলী এবং তার অনুসারীরা অ্যাভয়েড করলেন এবং সেই শরিয়াতে মুসা আলি ইসলামের শরিয়াতে ইহুদিদের কাছে কি ছিল উটের গোস্ত হারাম ছিল ইসলাম এসে মোহাম্মদ শরিয়াতে উটের গোস্ত হালাল ঘোষণা করে দিল তো এটা একটা বিশেষ রেশারেশির কারণ হলো ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম মনে করলেন যে ইসলামে জুমার দিন গুরুত্বপূর্ণ তারপরেও যদি শনিবারের দিনটাকে আমরা আলাদাভাবে একটু গুরুত্ব আরোপ করি এটাকে পবিত্র দিন হিসাবে যদি স্বীকৃতি দেই ক্ষতি কি জুমার দিনকে তো আর অবমান অবমাননা করলাম না এরপরে তিনি চিন্তা করলেন যে উটের গোস্ত আমাদের শরিয়াতে হালাল আর ইহুদিদের কাছে এটা হারাম তো আমরা যদি হালাল জানলাম কিন্তু ভক্ষণ করলাম না তাহলে তো একটা সামঞ্জস্য বিধান করা যায় ইহুদিদের সাথে আমাদের সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হয় না উভয়ের মধ্যে একটা সমন্বয় সাধনের ভিতরে আমরা দিন দুনিয়া করতে পারি এরকম একটি আপোষকামী মনোভাব যখন তার ভিতরে জাগ্রত হলো তখন এটা তিনি প্রকাশ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন এ আসমানি বিধান নাজিল করে দিয়ে বললেন সমস্ত মমেন মুসলমানকে তিনি সতর্ক করে দিলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলাম কবুল করার পরে অন্য কোন শরিয়াতে কি বিধান আছে কোন দিন পুত পবিত্র আছে সেটা তোমার কাছে ধর্তব্যের বিষয় নয় দেখার বিষয় নাই তুমি সম্পূর্ণভাবে <coughs> আল্লাহ পাকের ইলাহি বিধানের কাছে মস্তক অবনত করবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনিত শরিয়াতের কাছে আত্মসমর্পণ করবে এটাই হবে একজন মোমেনের কাম তবেই তুমি আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবে একজন ইমানদার হিসাবে অন্যথায় নয় আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের আকৃতি প্রকৃতি ভাবে মানুষের গঠন প্রণালী অনুযায়ী এই মানুষগুলো সবাই সমান এবং একটি বিশেষ স্তর পর্যন্ত এই মানুষগুলোর মূল্যমান সমান থাকে ওয়াল আর সেম থাকে সবাই সমান একটি বিশেষ অবস্থা পার হওয়ার পরে জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির কারণে এই মানুষের ভিতরে স্তর বিন্যাস হতে থাকে সবাই আর সমান থাকে না কেউ শিক্ষিত হয় কেউ অশিক্ষিত হয় কেউ জ্ঞানী হয় কেউ মূর্খ হয় কেউ মোমেন হয় কেউ কাফের হয় গোটা মানব জাতির দুটি ভাগ একদল হচ্ছে মোমেন আর একদল হচ্ছে কাফের মোমেন যারা তারা আল্লাহ দিনকে তাওহিদকে বিশ্বাস করেছে আর যারা কাফের তারা তাওহিদকে অস্বীকার করেছে আমার বন্ধুরা ইনসানে কামেল পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে ওই মানুষটার আকৃতিগত প্রকৃতিগত এবং স্বভাবগত কারণে মানুষ হলেই চলে না ওই মানুষের কিছু অর্জন করতে হয় আর কিছু বর্জন করতে হয় আল্লাহর ইলাহি বিধান যেই নির্দেশ দিয়েছে আল্লাহর ওহি ওটাকে গ্রহণ করতে হবে আর আল্লাহর ওহি যেটা নিষেধ করেছে ওটা বর্জন করতে হবে এই কিছু বর্জনের মাধ্যমে আর কিছু অর্জনের মাধ্যমে একজন মানুষ তার পূর্ণত্ব লাভ করে একজন মানুষ তার পূর্ণাঙ্গ ইমানের বৈশিষ্ট্য নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে আর যখন একটি পূর্ণাঙ্গ ইমান নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই মানুষটা হয়ে যায় ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ এই পৃথিবীতে আল্লাহ বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার তৈরি করেছেন আর মানুষও তৈরি করেছেন জীবজন্তুর সংখ্যা কত অগণিত অনেকে বলেন আঠারো হাজার মাখলুকাত কথাটা সঠিক নয় অগণিত আঠারো হাজারের চাইতে অনেক বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন পৃথিবীর মাটিতে একটা গরুর বাচ্চা যখন হয় ওটা আস্তে আস্তে দিনের পর দিন সুগঠিত হয় গরু হিসেবেই গড়ে ওঠে একটা ছাগল ছানা যখন জন্মায় ওটা আস্তে আস্তে ছাগল হিসাবেই সে বড় হয়ে পূর্ণাঙ্গ সাগিতে পরিণত হয়ে যায় ছাগলে পরিণত হয়ে যায় একটা কুকুরের বাচ্চাও কুকুর হয়ে জন্মায় কুকুর হয়েই গড়ে ওঠে কোনোদিন কেউ তাকে নসিহাত করে বলে না বাবা তুই কুকুরের বাচ্চা তুই কুকুর হ বলে বলে না কোন গরুর বাচ্চাকে কেউ কোনোদিন বলেনি বাবা তুই গরুর বাছুর তুই গরু হ কেউ কোনোদিন নসিহাত করতে হয়নি কোন ছাগল ছানাকে কেউ কোনোদিন বলল না বাবা তুই ছাগলের বাচ্চা তোর চোদ্দ গোষ্ঠী ছাগল তুই ছাগল হ কোনোদিন বলতে হলো না ওরা ছাগলের বাচ্চা ছাগল হলো গরুর বাচ্চা গরু হলো কুকুরের বাচ্চা কুকুর হলো এমনি করে প্রত্যেকটি জন্তুর বাচ্চা সেই জন্তুতে রূপান্তরিত হল সেই জন্তুতে সে পরিণত হল বয়স্ক হল কিন্তু একমাত্র মানুষের বেলায় এর ব্যতিক্রম রয়েছে এই বনু আদমকে অহরহ বলতে হচ্ছে বাবা তুই মানুষ হ হচ্ছে কিনা হচ্ছে কিনা মা বলছে সন্তানকে বাবা মানুষ হ পিতা বলছে ছেলেকে বাবা মানুষ তোর জন্য আর সমাজে মুখ দেখাতে পারি না আমার বর্তমানে তুই কি করে খাবি তুই একটু মানুষ বলে কিনা কেন ও কি মানুষ হয়নি ও কি অন্য কিছু হয়ে জন্মেছে নাকি ও তো মানুষই হয়ে জন্ম লাভ করেছে তারপরেও কেন বলতে হচ্ছে মানুষ শিক্ষক ছাত্রকে বলে নসিহাত করে বলে ক্লাসে বাবা মানুষ হক ও বাবা তোরা মানুষ এমনি ভাবে একমাত্র আশরাফুল মখলুকাত বনু আদমের বাচ্চাকে অহরহ নসিহাত করে বলতে হয় তোরা মানুষ হ তোরা মানুষ হ এর পরেও দেখা যায় মানুষ অনেকেই হয় না কি হয় পশু বরং তার চাইতে নিকৃষ্ট কথাটা একটু কড়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم عين لا يبصرون بها أولئك রব্বুল আলমিন বলছেন আরে তাদের হৃদয় ছিল কলব ছিল হৃৎপিণ্ড ছিল এটা দিয়ে তারা উপলব্ধি করেনি কলব দিয়েছেন আল্লাহ উপলব্ধি করার জন্য কলব দিয়েছেন হৃৎপিণ্ড দিয়েছেন এটা দিয়ে উপলব্ধি করতে হবে বিবেক খাটাতে হবে বিবেক আল্লাহ অন্য জীবজন্তুকে দেননি মানুষকে দিয়েছেন আর মানুষের বিবেক আছে বলে কামতের মাঠেই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে অন্য জীবজন্তুর বিবেক নেই তাই তাদের কোনো হিসাব নেই জোরে কনসবাহান আপনাকে কল্প দিয়েছেন আল্লাহ এ কল্প দিয়ে উপলব্ধি করতে হবে কিন্তু আল্লাহ বলছেন তারা উপলব্ধি করল না তাদের আমি কান দিয়েছিলাম শ্রবণ ইন্দ্রিয় দিয়েছিলাম তাদের শ্রবণ শক্তি দান করেছিলাম এই কান এই কান দিয়ে কোনোদিন তারা আমার অহির বাণী শ্রবণ করে নাই আর আমি তাদেরকে দর্শন ইন্দ্রিয় দিয়েছিলাম আমি তাদের চক্ষুষ্মান বানিয়েছিলাম তাদেরকে আমি দর্শন শক্তি দান করেছিলাম চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে তারা দেখে নাই তারা আমার ওহির বিধানকে কোনোদিন অবলোকন করে নাই আল্লাহ ফাঁকের সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কুরানুল করিম কোনদিন তারা খুলে পড়ার অবকাশ পায়নি উলাইকা কাল আনআম এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বলহুম আদাল বরং এর চাইতেও নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট জোরে কন নাউদুবিল্লাহ আরো জোরে কন একটু আরো জোরে কন নাউদুবিল্লাহ তাহলে মানুষকে মানুষ হতে হলে আল্লাহ পাকের দেওয়া ক্যাডালক মানব জীবন পরিচালনার মানব জীবন গড়ার যে ক্যাডালক আল্লাহ দিয়েছেন যে ঐশী বিধান দিয়েছেন মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং বিধানও দিয়েছেন আল্লাহ কোন ইঞ্জিনিয়ার যদি একটি ইঞ্জিন বানিয়ে সমাজে চালু করে দেয় আর ওই ইঞ্জিনিয়ার সাহেব একটা ক্যাডালগ দিয়ে দেয় এই ইঞ্জিনটাকে কেমন করে পরিচালনা করতে হবে তখন দেখা যায় ওই ক্যাডালগ বইটা আমরা ফলো করে ওই ইঞ্জিন স্টার্ট করি বন্ধ করি বয়েলিং করি সার্ভিসিং করি পরিচালনা করি সার্বিক ক্ষেত্রে তার যে নির্মাতা যে বৈজ্ঞানিক তৈরি করেছেন তার সেই গাইডলাইনটা আমরা ফলো করি মানুষের তৈরির ইঞ্জিনিয়ার হচ্ছেন আল্লাহ আল্লাহ মানুষকে তৈরি করেছেন এর স্বভাব এর চরিত্র এর নীতি এর নৈতিকতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যকভাবে পরিজ্ঞাত অতঃপর এই মানুষ কিভাবে পরিচালিত হলে এই ভূপৃষ্ঠ পরিশীলিত হবে একটি সুশীল মার্জিত সামাজিক অবকাঠামো তৈরি হবে সোনার বাংলা সোনালী পরিবেশে আপনার মুখরিত হয়ে উঠবে এমন একটি ক্যাডালক এমন একটি বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন আল্লাহ দিয়ে দিলেন তার নাম হচ্ছে কোরআনুল কারিম কোরআন অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের সর্বশেষ ওহির বিধান অনুযায়ী যদি মানুষ তার জীবন পরিচালনা করতে পারে ওই মানুষ হবে ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ তা না হলে বালহুম মাদাল ওটা জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে বরং তার চাইতে অদম হবে আল্লাহ সুবাহ সর্বশেষ ওহির বিধান কুরআনুল করিম নাজিল করেছেন মানুষের ভিতর থেকে উদ্ভূত মানুষের নবী মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মানুষের ভিতরে তিনিই ছিলেন সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মানব জোরে কনসবহান তার পরশে যারা এসেছেন সাহবাই তারা হয়েছেন পূর্ণাঙ্গ মানব সোনালী যুগের একটা সূচনা তারা করেছেন যে ভূখণ্ডে নীতি নৈতিকতা বলে কোনো জিনিস ছিল না ইনসানিয়াত বা মানবতার কোনো প্রচলন ছিল না যেখানে ছিল বিদ্বেষ অসভ্য মূর্খ ও বর্বর জাতি যেই ভূখণ্ডে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছিল এমনই একটি অশান্ত ভূখণ্ডে যখন ইসলাম আসলো আল কুরআন নাজিল হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওহির দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে একটি আমূল পরিবর্তন সূচিত হলো একটি বৈপ্লবিক পরিবর্তন এসে গেল এবং সেই পরিবর্তিত ধারায় আমরা দেখতে পেলাম এমন একটি জাতি তিনি তৈরি করলেন এমন একটি সমাজ ব্যবস্থা তিনি কায়েম করলেন এমন একটি বৈপ্লবিক পরিবর্তন তিনি আনলেন যে এই জমিনেই আল্লাহ পাকের জান্নাতি সুখের ফলগু ধারা সিঞ্চিত হলো এই জমিন থেকেই সুসংবাদ পেয়ে গেল এই বনু আদম সেই জান্নাতের অনাবিল সুখ শান্তির আশ্রমের দাওয়াত সেই সুসংবাদ তারা জমিন থেকে পেয়ে গেলেন কারণ তারা পরিণত হয়েছিলেন ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষে জোরে কনসুবাহ আল্লাহ সুরা ফুরকানের ভেতরে আল্লাহ রাবুল আলামিন পূর্ণাঙ্গ মানুষের গুণ সমূহ আলোচনা করলেন একজন মানুষ যদি পূর্ণতা লাভ করতে চায় সে যদি জান্নাত কুসুম কাননে দাখিল হতে চায় সে যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত পরিমার্জিত এবং পরিশীলিত একটি ভূখণ্ডে পরিণত করতে চায় যদি ভ্রাতৃত্ব এবং ইনসানিয়াত দিয়ে সহমর্মিতা এবং সহযোগিতা দিয়ে ভ্রাতৃত্ব দিয়ে যদি এটাকে সুন্দর করতে চাই তাহলে তাকে অবশ্যই অবশ্যই কিছু গুণাবলী অর্জন করতে হবে সুরা ফোরকানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সেই গুণাবলীর কথা উল্লেখ করেছেন তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করছেন এই মোট বারোটি আয়াতে আল্লাহ রাবুল আলমিন তেরোটি গুণের কথা বর্ণনা করেছেন যেই গুণগুলো যদি নারী পুরুষের ভিতর থেকে কেউ রপ্ত করতে পারে যদি কেউ অনুশীলন করতে পারে ওই মানুষটা হবে পূর্ণাঙ্গ মানব ওই মানুষটা হবে ইনসানে কামেল সুরা ফুরকানের তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এই বারোটি আয়াত আল্লাহ সুবাহ তেরোটি গুণের বর্ণনা দিয়েছেন তার প্রথম ছয়টি গুণ হচ্ছে প্রথম ছয়টি গুণ হল আনুগত্য বিষয়ক গুণ আল্লাহ পাকের নিরঙ্কুশ আনুগত্য মানুষ যখন করবে তখন সে পূর্ণতা লাভ করবে আর শেষের সাতটি গুণ হচ্ছে শেষের সাতটি গুণ হচ্ছে অবাধ্য না হওয়া বিষয়ক আল্লাহ পাকের নাফরমানি না করার গুণ এই সাতটি গুণ যদি কেউ রপ্ত করতে পারে তাহলে ওই মানুষটা হবে পূর্ণাঙ্গ মানব আর হাদিস পাকের ভিতরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আরও পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন যে পাঁচটি গুণ যখন একজন মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত তেরোটি গুণের সাথে সংযোজিত হবে তেরো এবং পাঁচ মোট আঠারোটি গুণের সমন্বয়ে একজন মানুষ হবে পূর্ণাঙ্গ মানব আর যখন সে পূর্ণাঙ্গ মানব হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করবে তখন তার ঠিকানা হবে জান্নাত জোরে কোন আলহামদুলিল্লাহ আমাদের সব কোষের সব প্রচেষ্টা সব ধরনের যদ্দ জিহাদ তো একটাই মাত্র ঠিকানা লাভ করার জন্য সেই জায়গার নাম কি জান্নাত দেখলেন না মহাতরাম আমির জামাত যখন বায়াত গ্রহণ করতেছিলেন হাদরতে আমর উবনুল আসের কথা তিনি বললেন বায়াত নিতে গিয়ে হাতটা সরিয়ে নিলেন আল্লাহ নবী যা কিছু করেছি পিছনের গোনা সব কি মাপ পাবো তাহলে বাই আত করব বললেন হে আল্লাহ রসুল আপনার কাছে বায়াত করছি নিজেদের জীবন নিজেদের যান মাল সবকিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়ে আল্লাহ পাকের কাছে তার নবীর কাছে সব কিছু আজকে বিক্রি করে দিয়ে যাচ্ছি বিনিময়ে আমরা কি পাব রাসুল কি বলেছিলেন আল জান্ন তোমরা জান্নাত পাবে কোরআনুল কারিমে ঘোষিত তেরোটি গুণ আর হাদিচে ঘোষিত পাঁচটি গুণের সমন্বয়ে এই আঠারোটি গুণ যখন কোনো বন আদম রপ্ত করতে পারবে যখন কোনো মোমেন এটা হাসিল করতে পারবে ওই মানব হবে পূর্ণাঙ্গ মানব ওই মানব হবে জান্নাতি মানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما যে ব্যক্তি সর্বদা নিজেকে আল্লাহর দাস মনে করে সে মতে তার আচরণকে আল্লাহর ইচ্ছার অনুগামী রাখে সেই প্রকৃত আল্লাহর বান্দা ইবাদুর রহমান রহমানের বান্দা সেই যে ব্যক্তি কি করবে নিজেকে আল্লাহর দাস মনে করবে এবং সে মতে নিজের আচরণকে আল্লাহর ইচ্ছার অনুগামী করে রাখবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কখনো তার নিজস্ব মনোবাসনা চরিতার্থ করবে না এটা এক নম্বর গুণ সে ইবাদুর রহমান হবে আল্লাহর দাস হবে আল্লাহর বান্দা হবে এটাই তার পরিচয় সে দাসত্ব করতে ভালোবাসে সে আল্লাহর ফার্মাবারদারি করতে অনুগত্য করতে ভালোবাসে তার নিজস্ব সব স্বকীয়তা নিজের ইচ্ছা বাসনা কামনা সবকিছুকে আল্লাহর উপরে সফরদ্দ করে নিজের ইচ্ছার কোনো মূল্যায়ন আর করে না আল্লাহ যা বলেছেন তাই করে এবাদ হয়ে যায় বান্দা হয়ে যায় আবদুনের বচন হচ্ছে এবাদ দুই নম্বর গুণ এম শুনা হাওনা পূর্ণাঙ্গ মানব ইনসানে কামেল হতে হলে ওই মানুষটা যখন জমিনের উপর দিয়ে চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে ভদ্রভাবে চলাফেরা করে ওই মানুষটা দাম্ভিকভাবে অহংকারী হয়ে চলাফেরা করে না আত্মম্ভরিতা নিয়ে চলাফেরা করে না নিজেকে বিনয়ী স্বভাবের করে চলে এবং অত্যন্ত ভদ্রচিত আচরণ করে চলাফেরা করে কখনো লোকটা গর্ব ভরে চলে না এবং কখনো লোকটা দাম্ভিকতা প্রদর্শন করে না দুই নম্বর গুণ হাসিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম যখন মূর্খ ব্যক্তিরা তাকে সম্বোধন করে ত্যক্ত বিরক্ত করে বিভিন্ন ধরনের উত্তপ্ত করতে থাকে ওই মানুষটা তখন শান্তিপূর্ণ কথা বলে সেই পরিবেশটাকে ট্যাকেল দেয় লোকটা বলে সালামা শান্তিপূর্ণ কথা তাদের সঙ্গে বলে সেই পরিবেশটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে সেই পরিবেশটাকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে কখনো কোনো রাগারাগি ফাটাফাটি করে না মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব এক সময় বললেন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে তিনি দিল্লি যাচ্ছেন হুগলি থেকে হঠাৎ করে একজন লোক এসে বলছে আসসালাম আলাইকুম হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার হজটা কবুল করেন বর্ধমানী সাহেব বললেন কেন টাকা জমা দিয়েছেন নাকি বলছে টাকা জমা দেবো কেন এই নিয়ে তিনবার যাচ্ছি তিনবার কোথায় যাচ্ছেন যে কেন আজমিরে যাচ্ছি জানেন না তিনবার গেলে একটা হজ্জের নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ বলেন কি তিনবার গেলে একটা হজ্জের নেকি হয় হ্যাঁ তবে আর বলছি কি শুধু কি তিনবার গেলে একটা হজের নেকি হয় সেখানে যে যা চায় সে তাই পায় বর্ধমানী সাহেব বলছেন যে আমি দেখলাম লোকটার একটা চক্ষু কানা তা আমি বললাম সেখানে যে যা চায় সে তাই পায় তো আপনি ইতিপূর্বে দুবার গিয়েছেন আপনি তো দেখছি একজন মাজুর মানুষ আপনার একটা চোখে একটু ডিফেক্ট রয়েছে তা আপনি এই চোখটা চেয়ে নিতে পারলেন না দুই দুইবার গিয়ে রিক্ত হাসতে ফিরে আসলেন কেন চোখটা চেয়ে আনলেই তো দুটো চোখই ভালো হয়ে যেত আপনি একটা ফ্রেশ মানুষ হয়ে যেতেন বলছে শুনুন আপনার মতো হুজুর সেখানে পানি তুলতেও ডাকে না দেখলেন মূর্খ যে মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব এবার কি বলছেন দেখেন কলু সালামা মূর্খরা যখন সম্বোধন করে ইনসানে কামেল তখন কিভাবে নিরাপত্তার সাথে সেখান থেকে বেরিয়ে আসবে কেমন আচরণ করবে কলু সালামা সালাম বলবে তার মানে কি আসসালাম আলাইকুম বলবে জি না বর্ধমানী সাহেব তখন বলছেন শুনুন যে দলিল পেশ করেছেন এ দলিলের উপরে কোনো দলিলই হয় না সেই লোকটাকে বললেন যে আপনি যে দলিল পেশ করেছেন এর উপরে আর কোনো দলিলই হয় না বলে চলে আসলেন হয়ে গেল এমনি ভাবে আপনি মূর্খ অসভ্য অশিক্ষিত লোকের সামনে যদি বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে আপনাকে উত্তম মধ্যম কথা এরপরে হয়তো হাতাহাতি এবং এমন নোংরা পরিবেশ রচনা করবে যা মোকাবেলা করার মতো হীন মানসিকতা আপনার আমার থাকবে না তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা ইনসানে কামেল হবে পূর্ণাঙ্গ মানব যারা হবে মূর্খ ব্যক্তিরা যখন তাদের সম্বোধন করে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বলবে তখন তারা শান্তিপূর্ণ পরিবেশ রচনা করবে তারা বলবে সালাম শান্তি তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই তিন নম্বর গুণ চলে গেল চার নম্বর গুণ আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা পূর্ণাঙ্গ মানবের চার নম্বর গুণ হবে তারা রাত্রি জাগরণ করবে এবাদত বন্দেগী করে রাত্রি জাগরণ করবে এবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করবে অর্থাৎ তাহাজুদের সালাত আদায় করবে নফল এবাদত করে করে আল্লাহ পাকের দেখে রাস্কার করে রাত্রি জাগরণ করবে ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রিটা কাটিয়ে দেবে না তারপরে ছয় নম্বর গুণ হলো আল্লাদিনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন গরামা ছয় নম্বর গুণ হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নামের আজাবকে আপনি দূরীভূত করে দিন জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন নিশ্চয়ই জাহান নামের আজাব হচ্ছে বিনষ্টকারী বিনাশকারী আজাব অত্যন্ত কঠিন আদাব ইনসানে কামেলের ছয় নম্বর গুণ হবে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما যখন তারা খরচ করবে ফজুল খরচি করবে না অতিরিক্ত খরচ করবে না আবার কৃপণতাও করবে না কৃপণতা না করে এবং অতিরিক্ত খরচ না করে মধ্যবর্তী পন্থায় তারা খরচ খরচা করবে সাত নম্বর গুণ হবে ইনসানে কামেলের ওয়াল্লাদিন ইলাহান আ আগের ছয়টি গেল আনুগত্য বিষয়ক এখন আসতেছে আল্লাহ পাকের এখন আসছে সাতটি গুণ আল্লাহ পাকের অবদ্ধ না হওয়া সম্পর্কে আল্লাহর অবাধ্য তারা হবে না তারা কি করবে আল্লাহর সাথে অন্য কোন ইলাহ তারা আহ্বান করবে না অর্থাৎ তাওহিদকে খালেস করবে শিরিক মুক্ত এবাদাত তারা করবে শিরিক মুক্ত এবাদাত করা হচ্ছে ইনসানে কামেলের সাত নম্বরের গুণ আলাদিস আন্দোলন বাংলাদেশ শিরিক এবং বিধাত মুক্ত সমাজ গড়ার তাকিদ অনুভব করে এই কারণেই যে শিরিক যদি ইবাদাতের সাথে মিশে যায় ওই এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না আট নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী حرم الله إلا بالحق তারা না হক ভাবে কোন মানুষকে হত্যা করে না সঙ্গত কারণে ছাড়া অসঙ্গত কারণে মানুষকে হত্যা করে না সঙ্গত কারণ হলো ওই মানুষটার উপরে যদি হদ লাজেম হয়ে যায় যদি তাকে হত্যা করা অনিবার্য হয়ে যায় বিচার বিভাগ কর্তৃক যদি এই রায় ঘোষিত হয় লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে যেমন হত্যার পরিবর্তে হত্যা করা আদালত যদি ইসলামিক সালতানাত যদি থাকে আর ইসলামিক আদালত থেকে যদি এরকম রায় বেরিয়ে আসে তখন ওই মানুষটাকে হত্যা করা যায় তাছাড়া অসঙ্গতভাবে মানুষকে হত্যা করা পূর্ণাঙ্গ মোমেনের কাজ নয় এটা মানুষের কাজ নয় এটা হলো শয়তানের কাজ খুনা খুনাখুনি করা রক্তারক্তি করা মানুষ মারা দাঙ্গা হাঙ্গামা করা এটা পূর্ণাঙ্গ মোমেনের কাজ নয় শয়তানের কাজ এটা থেকে তারা বিরত থাকে নয় নম্বর আর ইনসানে কামেলের নয় নম্বর গুণ হলো তারা কোনোদিন ব্যবিচার করে না ব্যবিচার মারাত্মক পাপ হাদিস আমার মনে পড়ে যায় জাহান্নামের ভিতরে আগুনের চুল্লির মধ্যে একদল নারী পুরুষ জাহান্নামের কিনারায় উঠে আসছে আগুনের লেলিহান অগ্নি শিখার ভিতরে গোরপাক খেতে খেতে কিনারায় চলে আসতেছে একদল ফেরিস্তা লাথি মেরে মেরে তাদের আবারও জাহান নামের অতল গভ্ভরে নিক্ষেপ করতেছেন বিশ্বনবী জিজ্ঞেস করলেন অ এরা কারা কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এত বড় কঠিন শাস্তি আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে ফেরেস্তারা বললেন অনবী বিশ্ব নবী এরা সেই সমস্ত উম্মত সেই সমস্ত উম্মত আপনার সেই সমস্ত নারী পুরুষ যারা ব্যবিচার করে নিজেদের জীবনকে কলঙ্কিত করেছে সুতরাং ইনসানে কামেল যারা হবে পূর্ণাঙ্গ মোমেন যারা হবে মানুষ যারা হবে ব্যভিচার করবে না এটা হচ্ছে নয় নম্বর গুণ আর যারা এই সমস্ত কাজগুলো করবে তারা নির্ঘাত ধ্বংসের দিকে পাপের দিকে তাদেরকে নিক্ষেপ করবে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا আল্লাহ পাক তাদের আজাব দ্বিগুণ করে দেবেন এবং তাদেরকে লাঞ্ছনাকর আদাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য ঢুকিয়ে দিবেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কিন্তু এই সমস্ত কাজ যদি সংগঠিত হয়ে যায় এরপরে যদি কেউ তওবা করে ফিরে আসে এবং সে আমলে সালেহ করে যদি সে সৎকর্ম সম্পন্ন করতে থাকে তাও বাহতান খালেস নিয়েতে তওবা করে যদি সে ফিরে আসে এবং সৎকর্ম সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাহলে তওবা করার ফলে পিছনের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আর ওই পাপগুলো শুধু ক্ষমা করে দিয়ে আল্লাহ খান তোহান্না না ওই পাপের পরিমাণ নেকি আল্লাহ বদল করে দেন বলেন তওবার এত গুরুত্ব তওবার এতখানি গুরুত্ব তওবার এত মর্যাদা খালেস নিয়েতে যদি কোনো মুমিন তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিয়েই ক্ষান্ত হবেন না ওই গুনাহাগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন জোরে কোন সুবহানাল্লাহ ইনসানে কামালাত নয় গুণ হলো আল্লাযীন যারা কোনো অপরিশীলিত অপরিচ্ছন্ন অনুষ্ঠান নোংরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে না ওখানে তারা যায় না অংশগ্রহণ করে না কোনো পাপের দিকে তারা ধাবিত হয় না এ আয়াতের অন্য অর্থ হতে পারে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এগারো নম্বর গুণ হলো যখন তারা এরকম কোনো অনার্থক বাজে অনুষ্ঠানের পাশ দিয়ে যায় মার্রু কেরো আমাপ তখন মর্যাদার সাথে গাম্ভীর্যের সাথে সেই রাস্তা অতিক্রম করে কখনো সেখানে হাসি ঠাট্টা কিংবা একটা তামাশামূলক আচরণ করে না নিজের গাম্ভীর্য এবং মর্যাদা বজায় রেখে চলে যায় বারো নম্বর গুণ হলো আল্লাদিনা والذين يقولون ربنا هب لنا من أزواجنا والذين إذا ذكروا بآيات ربهم لم يقروا عليها سمّا ইতমা যারা ইনসানে কামেল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বারো নম্বর গুণ হবে তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী পেশ করা হবে তখন তারা বধিরের মতো তারা আপনার উমিয়ানান কান কালা বধিরের মতো যারা বোবা যারা কানে শোনে না এবং যারা কথাও বলতে পারে না এরকম বধির বোবার মতো তারা এমনিতেই ওগুলা উপেক্ষা করবে না অ্যাভয়েডিং টেন্ডেন্সি তারা প্রকাশ করবে না আল্লাহর আয়াত স্মরণ করার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তারা মূল্যায়ন করবে ওটাকে কশিন কালেও তারা অ্যাভয়েড করবে না অস্বীকার করতে চাইবে না শুনেও না শোনার ভান তারা করবে না এটাই হচ্ছে ইনসানে কামেলের মোট বারোটি গুণ তেরো নম্বর গুণ আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করছেন ওয়াল্লাদিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআল লিল মুত্তাকিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম তারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে করে বলে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা হে আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের এবং আমাদের সন্তান সন্ততিদের পক্ষ থেকে এমন আচরণ প্রকাশ করিয়ে দাও যে আচরণ চক্ষু শীতলকারী হয়ে যায় তাদেরকে ইমামা চক্ষু শীতলকারী সন্তান সন্ততি এবং স্ত্রী বানিয়ে দাও তাদের আর তুমি আমাদের মুসলিম মিল্লাতের জন্য মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দাও মডেল বানিয়ে দাও এটাই হচ্ছে ইনসানে কামেলের কুরআনুল করিম ঘোষিত তেরোটি গুণ এরপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম হাদিচে পাঁচটি গুণের কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি অন্যের জন্য সেই বস্তু ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে এটা এক নম্বর গুণ হাদিসে ঘোষিত দুই নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি অনর্থক কথা ও কাজ পরিহার করে চলে অনর্থক কোনো কথা কাজে সে আত্মনিয়োগ করে না এটা ইনসানে কামেলের হাদিস ঘোষিত দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করে বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে এটা ইনসানে কামেলের হাদিস ঘোষিত তিন নম্বর গুণ চার নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি মানুষ ও পশু সকল প্রাণীর প্রতি দয়াদ্র আচরণ করে মানুষের সাথেও দয়াদ্র আচরণ করে এবং পশু পাখির সাথেও দয়াদ্র আচরণ করে ইনসানে কামেলের হাদিস ঘোষিত চার নম্বর গুণ এটা পাঁচ নম্বর গুণ হচ্ছে অন্যের প্রতি যার ভালোবাসা ও বিদ্বেষ স্রেফ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই হয়ে থাকে আপনি একজনকে ভালোবাসবেন আল্লাহকে স্রেফ আল্লাহর খুশির জন্য ভালোবাসতে হবে আপনি একজনের সাথে বিদ্বেষ পোষণ করবেন স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য বিদ্বেষ পোষণ করতে হবে আল হব্বু ফিল্লা অল বুগদু ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষ এভাবেই যদি আপনি পাঁচটি হাদিস ঘোষিত গুণ কোরআনুল করিম ঘোষিত তেরোটি গুণের সাথে সমন্বয় করতে পারেন সংযোজন করতে পারেন এ আঠারোটি গুণের সমন্বয়ে আপনি একজন পূর্ণ মানব হিসাবে আত্মপ্রতিষ্ঠা করতে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন এবং যে পূর্ণ মানবের ঠিকানা হলো জান্নাত আহলে আন্দোলন বাংলাদেশ আজকের উপস্থিত দুরাগত এবং সমাগত সকল ভাই বোনদেরকে এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য আহ্বান করে তাহলে আমরা পূর্ণত্ব লাভ করতে পারবো একজন পূর্ণ মানুষ হিসাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা পরকালীন জীবনের সেই অনাবিল সুখ ও শান্তির আশ্রম জান্নাত কুসুম কাননে দাখিল হতে পারবো প্রতিপালক তুমি আমাদেরকে পূর্ণ মানব হওয়ার তৌফিক দাও ইনসানে কামেল এই কামালিয়াত লাভ করার তৌফিক তুমি আমাদেরকে দাও ইনসানে কামেল হলে ওই মানুষটা তখন তিনটি হক আদায় করে চলবে হকুল্লাহ আল্লাহর হক আর হকুল এবাদ বান্দার হক আর একটা হক হচ্ছে হকুল নফস নিজের হক সুতরাং আসুন আমরা প্রত্যেককেই আল্লাহ প্রদত্ত সর্বশেষ ও চূড়ান্ত ওয়াহি কুরআনুল করিম অনুসরণ করি এবং এর অনুশীলন এর অনুসরণ এর পঠন পঠনের মাধ্যমে আমাদের নিজেদের জীবনকে আমরা পূর্ণত্ব লাভের দিকে এগিয়ে নিয়ে যাই সকলেই সচেষ্ট হই প্রতিপালক তুমি আমাদেরকে অনুগ্রহ করো তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি বড় অনুগ্রহশীল তোমার করুণা তোমার অনুপম করুণা তোমার অপরিমিত রহমাত বরকত আমাদের একমাত্র কাম্য আল্লাহ তুমি আমাদের সকলকে মুদ্রবামিরে জামাত সহ আলিয়াদিস আন্দোলনের প্রত্যেকটি ভাই বোন অবল বৃদ্ধ বনিতা সকলকে ইনসানে কামেল হওয়ার তৌফিক দান করো আল্লাহ আলী হাদিস আন্দোলনকে তুমি তারাক্কি দান করো এর শনৈ শনৈ উন্নতি দান করো এ আন্দোলনের মাধ্যমে পবিত্র কোরআন ও সৈয়াদিসের বাণীকে বাংলার মাঠে ঘাটে প্রান্তরে পৌঁছে দেওয়ার সুযোগ তুমি করে দাও আমাদের চলার পথকে তুমি বিপদ মুক্ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এ পর্যায়ে আমি আপনাদের সামনে বিষয়বস্তুর উপরে আলোকপাত করে বিদায় চেয়েছি নিজের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যা যায় খায়াত দান করুন আমিন অকুল কৌলি হাদা আস্তফুল্লাহ আলী ওলাকুম আলি মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত